আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আঠারো নম্বর প্রশ্ন বলছেন আমার নাম মোহাম্মদ আলিফ পাটুয়ারি বাংলাদেশ থেকে প্রশ্ন হানাফি ইমামের পিছনে সলাৎ পড়া যাবে কি যদি তার আকিদায় ভুল থাকে আর বিদাত ইমামের পিছনে সলাৎ পড়া যাবে কি হানাফি ইমাম শুধু যদি খাঁটি হানাফি হয় তাহলে তো কোনো অসুবিধা নাই রহি হানাফি সাফি মালিকি হামবেলি যদি খাঁটি হানাফি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই জি যেখানে কোরআন হাদিসের দলিল পাবে সেটাই হচ্ছে ইমাম আবু হানিফার সেটা হচ্ছে ইমাম শাফি মালিক আহমদের মজহাব আর সেটাই আহলেদিস আলমারা বলছে যা সাহাল হাদিস ও ফাহ মজহাবি খাঁটি হানাফি হওয়ার দাওয়াত দিচ্ছি সমস্ত হানাফি ভাই বোনদেরকে শাফেইদেরকে মালিক আহমবেলি সকলকে সবাই আল্লাহর অস্তে কোরআন সোনার অনুসারী হয়ে খাঁটি হানাফি হন খাঁটি সাফি হন খাঁটি মালিক আহমবেলি হন খাঁটি আহলেদিস হন আল্লাহ যেন তৌফিক দান করে আর যদি হানাফির নামে জালিয়াতি হানাফির নামে আপনি বেরুলুবি কাদিয়ানি হ্যাঁ দেওবান্দি তবলিগি হ্যাঁ মৌদুদিবাদী এই যে পাঁচটা ভাগ হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত এইগুলো হচ্ছে নকল হানাফি এইরকম নকল হানাফি হলে কাজ হবে না নকল হানাফিরা হচ্ছে বেদাতপন্থী সন্ন্যার অনুসারী নয় আহলে সোনতল জামাত নয় কিন্তু যারা খাঁটি হানাফি তারা আহলে সোনতল জামাত যারা খাঁটি হানাফি তারা আহলে সোনাতল জামাত ভালো করে শুনে রাখেন তাহলে কোনো অসুবিধা নেই আর তারপরে যারা বেদাতপন্থী তাদের বেদাতগুলি দুই ভাগে বিভক্ত যেমন সে অংশ বলছেন বেদাতি আমার পিছনে সলাদ পড়া যাবে কিনা এর আগে উত্তর দিয়েছি বেদাত যদি বড় কুফুরি পর্যন্ত পৌঁছায় মাজার পূজার বেদাত মাজারে সেজদা করার বেদাত মাজারে খাসি মরুক জবাই করার বেদাত গোস কুতুব অলি আউলিয়া তারা আমাদের মনের কামনা বাসনা পূরণ করতে পারে তারা পৃথিবীকে ধরে আছে না হলে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেবেন কিন্তু গোস কুতুবরা ধরে থাকে এগুলো কুফুরি কথা এগুলো সিরকি কথা তো লজুদ ফানার আকিদা কুফুরি সিরকি আকিদা তো এইরকম আকিদার ইমাম যদি হয় আর প্রকাশ করে সে আকিদা স্পষ্ট বলছে আপনাদেরকে যদি বলে যে চলেন আল্লাহর অলি আউলিয়ার মাজারে ওরস আছে চলেন সেখানে গেলে কিছু পাওয়া যায় তাহলে এরা মুশরেক এই মুশরেকের পেছনে সালাত পড়া যায় নাই যদিও দাঁড়িয়ে থাকার যত যতই মুসল্লি হোক না কেন যতই মসজিদে ইমাম হোক না কেন তাদের পিছনে সালাদ পড়া যায় নয় কিন্তু যদি বিদাত থাকে নিয়তের বিদাত সম্মিলিত মোনাজাতের বিদাত আর এই রকম ধরনের বেশ অনেক বিদাত রয়েছে যে বিদাতগুলি করে থাকে তারা কোরআন খানির বিদাত বক্সানোর বিদাত কিন্তু তারা বড় শির থেকে সতর্ক সাবধান করে মাজারে যেতে নিষেধ করে মাজারে সেজদা করতে নিষেধ করে ওয়াহদাতুল ওজুদ হলুলের আকিদা তারা বিশ্বাস করে না তাহলে তারা আহলে অল জামাত যদিও কিছু ত্রুটি তাদের রয়েছে বিদাতে ত্রুটি কিন্তু সেগুলি কুফুরি বন্ধ পৌঁছায় না সুতরাং তাদের পিছনে এইরকম বিদাতিদের পিছনে সলাত আদায় করা এইরকমই যেমন কারো দাড়ি নাই তার পিছনে সলাৎ পড়া যায় কারো টাকনার নিচে কাপড় তার পিছনে সলাৎ পড়া যায় আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন